আরেকটা বড় ঘটনা একটা বাস্তব ঘটনা করি আমার ছোটবেলায় আমি তখন মাদ্রাসার তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করি ময়মনসিংহের কিশোরগঞ্জে জানি এনটা দিয়ে লজিং থাকি মাদ্রাসার থেকে কয়েক মাইল দূর লজিং বাড়ির মেয়ে কুলের শিশু পেশা করছে যে খাবার ওই খাবার লইয়া নামাজ পড়লে আমি বললাম কুলের শিশু লইয়া নামাজ কিনা কুলের শিশুর লাগে বাত মাছ খায় না যারা খালি কুলের শিশু দুধ খায় এরার পেশাব পাক আর যারা বাত মাছ খায় এরার পেশাব না পাক তাহলে এই মেয়ে লোকের দৃষ্টিতে পেশাব দুই দুই প্রকার এক প্রকার পেশাব পাক আর এক প্রকার পেশাব না পাক দৃষ্টিতে পেশাব কয় প্রকার না পাক হান্ড্রেড বাই হান্ড্রেড পার্সেন্ট একশো ভাগের একশো ভাগ না পাক আল্লাহ বলেন দলালা সমস্ত বিধা কথা কিছু বিদাত বালা কিছু বিদাত খারাপ নিয়ে রসুলে হয়েছে না সমস্ত বিদাত জাহান নামের পথ সমস্ত বিদাত জাহান নামের পথ আমি তো ধীরে এক বুড়া বেটায় যদি বাস বাত মাছ খাওয়া বাদ দিয়া খালি দুধ খাওয়া আরম্ভ করে তিন বেটার পেশাব খেতে হইব হয় মোল্লা বড় খারাপ আমরা যখন শিক্ষকতা করি না এই মেয়েটা বুঝতে পারছে এবং ভুল সংশোধন করছে আল্লাহ তারে মাফ করুক তার বাড়ির পাপ খাই আমি লেখাপড়া করছি আল্লাহ তারে নাজাদ দান করুক আল্লাহ তারে শেষ পর্যন্ত বুঝছে তো যারা শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে সংশোধন করতে পারে আল্লাহর দরবারে নাজাতের পথ তাদের জন্য খোলা থাকে

হাজার হাজার বিদাত চালু আছে একটা একটা করিয়া যদি হই বাইয়া করব দই আস্তে আস্তে দরকার আস্তে আস্তে দরকার লেখেন আল্লাহর কাছে তার ফল পাওয়ার জন্য তিন সত্যের প্রথম সত্য হলো নেক আমল করনে ইমান থাকতে হবে দুই নম্বর সত্য হইল ন্যাক আমল কর ন্যাক আমলটা নবীর তরিকা আমাদের করতে হবে মন গড়া ভাবে ন্যাক আমল করলে কোনো কামাই তো হয় নামাজের না গুণা খাম না খাম খাম আর একবার হয় একবার আমার তো আনার বুঝতে তাহলে কৌকা দিতে হইব নামাজের শুরুতে শরীফ পড়লে হবে শহরের মসজিদে আমি শুনছি না অন্যান্য জেলার বিভিন্ন শহরের বিভিন্ন মসজিদে আমি শুনছি আজান দেওয়ার শুরুতে দূর শরীফ পই দিয়ে আজান দেওয়া শুরু করে

এবং আমরা সহিনিয়তের ব্যাখ্যা বলার চেষ্টা করবো সহিনিয়তের মর্ম হইল আমি আমল করি আল্লাহরে খুশি করার লাগে এতে যদি কোনো মানুষ খুশি হয় এতে আমার কোনো লাভ নাই আমার মেয়ে আমলের দ্বারা যদি কোনো মানুষ বেদা হয় তাতেও আমার কোনো ক্ষতি নাই আমি কোন মানুষের লাভ ক্ষতির জন্য খুশি বেদারের জন্য আমল করি না আমি আল্লাহকে খুশি করার জন্য আমল করি এই নিয়তে নিয়ে আমল করার নাম সহিনিয়ত

এই নিয়তের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এক হাদিসে হজরত রসুল করিম সাল্লাহ বলেন হাসনের মাঠে আল্লাহ অনেক শহীদকে জিজ্ঞেস করবেন তুমি কি আমল করেছ আল্লাহ তোমার রাস্তায় জেহাদে বেশি যুদ্ধ করিয়া গলা কাটাইয়া দিয়া শহীদ হইয়াছে আল্লাহ খ্রিস্টানারা কইবা এই সব শহীদ না এক শ্রেণীর শহীদ আল্লাহ খ্রিস্টাদেরকে বলবেন এদেরকে জাহান নামে নিয়ে যাও শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে আমার অপরাধ কি আল্লাহ বলবেন তুমি যুদ্ধে গেছিলে আমি আল্লাহকে খুশি করার নিয়তে নয় সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলবে এই আশায় তুমি যুদ্ধে গেছিলে সমাজের মানুষকে খুশি করার জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য নয় সুতরাং আমার কাছে তোমার কোন পুরস্কার নাই তুমি জাহান নামে যাও এই যেটা জাহান নামে এল আমলের অভাবে না নিয়তের অভাবে নিয়তের অভাবে জাহান নামি এই জন্য ডান কান্দে যে আল্লাহ একজন ফিরিস্তা মোটায়ন করে রাখেন প্রত্যেক মানুষের কান্দে কান্দে কান্দে একজন ডান কান্দে একজন করে ফিরিস্তা তাদের ডিউটি হলো শর্ত মতে যদি কোনো মানুষ একটা সোয়াবের কাম করে লগালগ দশটা সোয়াব তার আমল নামাই লিখে আলো বিনা শর্তে না তিন শর্ত মতে প্রথম নম্বর শর্ত হল নেক আমল করেওয়ালার ইমান থাকা লাগবো দুই নম্বর শর্ত হল নেক আমল নবীর তরিকা মতে করা লাগবো তিন নম্বর শর্ত হল নেক আমল সহিমিয়তে করা লাগবে আর বাম কান্দেও আরো একজন ফিরিস্তা আল্লাহ প্রত্যেক মানুষের মোতায়েন করে আছে প্রত্যেকটা মানুষের বাম কান্দে একজন করে ফিরিস্তা মোতায়েন করে আছে এই ফিরিস্তার দায়িত্ব হইল মহারা যখন কোন গুণের কাম করব দান কান্ডের ফিরিস্তার পারমিশন না লইয়া গুণা লিখতে পাবে না কারণ গুণা লিখলেই তার বিপদ গলাই আইব গুণা লেখার ব্যবস্থাটা খরাখরি হলে গুণা কম লেখা হইব তার বিপদ কম হইব বাম কান্ডের দায়িত্ব হইল বন্দা যখন কোন গুণার কাম করবো দান কান্ডের ফিরিস্তার অনুমতি ছাড়া লিখতে পারবে না এই কারণে তফসিলে কর্তুবী শরীফে লেখেন কোন মানুষ যখন কোন গুনার কাম করে বাম কান্দের ফিরিস্তায় ডান কান্দের ফিরিস্তার কাছে অনুমতি চায় লেখতাম নি ডান কান্দের ফিরিস্তা তখন বলেন আল্লাহ গুণাগার বন্দারে তবা করার ব্যবস্থা দিছে কোন গুণাগার বন্দা যদি গুণা করার বাদে তবা হয়ে যায় যে আল্লাহর কাছে এই গুণা মিটি যায় বেদায় মাত্র গুণা করছে এখনই যদি তুমি লিখি লাও আর বাদে যদি বেদায় তবা করি যায় তোমার লেখা মিটি যাইব এই লেখা লিখিয়া কি লাভ সময় দেয়া দেখো তবা করে করেনি করেছেন গুণা লেখে কি তৌবা করে কিনা যদি তৌবা করে না পমখণ্ডের তিরিশ তাহাবার অনুমতি চায় বলে তৌবা করার সময় দেওয়া হইল তৌবা করলো না এখন লেখবো কিনা দান কান্দের তিরিশটা বলেন আবারও তৌবা করার সুযোগ দেওয়া দেখো তৌবা করে কিনা আবারও তৌবা করার সুযোগ দেওয়ার পরে যখন তৌবা করে না তৃতীয়বারের বেলায় বাম কান্দের জিজ্ঞাসা করেন বারবার তাকে তৌবা করার সুযোগ দেওয়া হলো গুণা করার বাদে তারপরেও সে তৌবা করলো এখন লিখবো কিনা দান কান্দের বলেন হ্যাঁ এখন তুমি তার গুণা লিখতে পারো তবে তোমার লেখার নিয়ম আর আমার লেখার নিয়ম ভিন্ন আমার লেখার নিয়ম হইল সোহাবের খান যদি তিন সত্য মতে একটা করে দশটা সোহাবের সোয়াবদার আমল নামাইল আমি লিখি আর তোমার নিয়ম হইল একটা গুণার খাম খুঁজা যদি তবা না করে একটা গুণা লেখবায় বেশি লেখতে পারে

যে ব্যক্তি গুণা করার বাদে যথারীতি তৌবা করে আল্লাহ পাকরাবুল আলমিন তাকে তৌবা করার বাদে আবার দিয়ে গুণা বানা যাবে আর হাদিসে রসুল করিম তোমরা সবাই গুনাহগার শুধুমাত্র নবীগণ গুনাহগার না নবীগণ বাকি সমস্ত মানুষ গুনাহগার কিন্তু আল্লাহ রসুল বলেন যে সমস্ত গুণাগারেরা তৌবা করে আল্লাহ আলমিন তাদেরকে মাফ করে দেন কিন্তু তোবার দ্বারা গুণা মাফ হওয়ার জন্য ছয়টা শর্ত আছে মুখে মুখে তোবা করলাম তোবা করলাম কইলে তোবা হয় না তোবা কবুল লাগে কথা শর্ত আছে এক নম্বর শর্ত হলো গুণার কারণে লজ্জিত হওয়া লাগবে গুণার কারণে আফসোস করা লাগবে গুণা করার বাদে অনুতাপ অনুসূচনা করতে হবে দুই নম্বর শর্ত হলো গুণা সারিয়া দিয়া তোবা করতে হবে তিন নম্বর সত্য হলো ভবিষ্যতে আর গুণা না করার জন্য আল্লাহর কাছে ওয়াদা করতে হবে চার নম্বর সত্য হলো যে এবাদত সময় মতো না করিয়া গুণা করলো এটা যদি পরে কাজা করার নিয়ম থাকে কাজা করিয়া তওবা করতে হবে পাঁচ নম্বর সত্য হইল কোন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়া কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করিয়া যদি গুণা করে থাকে তাইলে তার সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া তওবা করতে হবে ছয় নম্বর সত্য হইল আল্লাহর কাছে কান্নাকাটির মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে ছয় সত্য পালন করিয়া তওবা করলে আল্লাহ তাকরাবুল আলমিন সব গুণা মাফ করিয়া দিয়া আরো এই পরিমাণ সোয়াব তারা আমার লেখাইয়া দেয় তাইলে বাম খান্ডের যে গুণা লেখে না সবা করার সুযোগ দেয় তবা করার সুযোগ দিলে বাদে এই তবার নিয়ম মতনই তবা করা পালন করিয়া তবা করলে সব গুণা মাফ হইয়া যায় আর আমল নামায় লেখা হয় ইমান ছাড়া নিয়ে আমল করলে যেমন আমল নামায় লেখা হয় না মন গড়া ভাবে নিয়ে আমল করলে যেমন আমল নামায় লেখা হয় না দ্বারা নেক লেখা হয় না তেমনি ভাবে গুণা করার বাদে তোবা করিয়া ফেললে সেই গুণার আমল নামায় লেখা থাকে না এই গুণা মিটিয়া যায় গেল সাঁত্রিশটার বিবরণ সামনে একজন কিসে একজন দুইজন দুই খান্দে দুইজন চারজন আর দুইজন তিরিশটা মোতায়েন করা থাকেন প্রত্যেক মানুষের দুই ফুটের মধ্যে দুইজন তিরিশটা মোতায়েন করা থাকেন দুই মধ্যে দুইজন ফিরিস্তা মোতায়েন করা থাকেন এই দুই ফিরিস্তার দায়িত্ব হল তফসিরে শরীফে দেখেন শুধুমাত্র দুরুদ শরীফ যারা যথারীতি পড়ে তাদের দুরুদ শরীফের স্বভাবটা স্পেশিয়াল ভাবে আলাদা ভাবে লিপিবদ্ধ করে রাখার জন্য হেফাজত করে রাখার জন্য প্রত্যেক মানুষের দুই ফুটের মধ্যে আল্লাহ দুইজন করে ফিরিস্তা মোতায়েন করে কারণ হাদিস শরীফে আছে দুরুদ শরীফ সকল বিপদ মুক্তির সহজ ব্যবস্থা যে ব্যক্তি আমি রসুলের প্রতি শরীফ পাবে আল্লাহ তার প্রতি দশ বার রহমত নাজির করবে আমি রসুলের প্রতি দশ বার বার রহমত শরীফ পড়বে আল্লাহ তার প্রতি হাজার বার রহমত নাজির প্রতি হাজার বার শরীফ পড়বে আল্লাহ তার দুনিয়া আখেরাতের সমস্যা সমাধানের ব্যবস্থা করেন তাদের দূর শরীর বেশি বেশি করা হইল বিপদ মুক্তির পর বিপদ মুক্তির সহজ ব্যবস্থা যার আমলামায় মানে যত বেশি দূর শরীরের সব থাকবে সে দুনিয়াতে এবং আখেরাতে তত সহজে বিপদ মুক্ত হইতে পারবে হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাতান সালাতু ওয়াসাল্লাম